কৃতজ্ঞ বক অনেক কাল আগে একটা সুন্দর ছোট্ট পুকুরের পাড়ে থাকত একটা সুন্দর বক ওখানকার সবচেয়ে সুন্দর পাখি ছিল সে কিন্তু তার জন্যে এতটুকু কৃতজ্ঞ ছিল না সে পছন্দ ছিল না নিজের পা ডানা ঠোঁট মানে সারা বছর এই নিয়ে তার অভিযোগ এই পাখির আফসোস সবাই শুনেছে সেই গাছের মগডালে বাস করা প্যাঁচা থেকে গভীর জলের মাছ পর্যন্ত তার কথা শুনে শুনে সবাই খুবই ক্লান্ত একদিন রাতে যখন সে গাছের উপর বিশ্রাম নিচ্ছে রোজের মতো আফসোস করা শুরু করলো ওহো আমার এই পা একদম অকাজের এই ডানা এতটুকুও মজবুত নয় দেখতে সুন্দরও না যদি প্রজাপতির মতো একটা রঙিন ডানা থাকতো আমার আমি উড়ে যেতাম ওহ বুকটা ধড়পড় করছে আমার আমার হৃৎপিণ্ডটা একটা অকম্মার ঢেকি যখন দেখো তখনই ধড়পড় করতে থাকে ও কি যে মজার কথা বলো কারোর হৃৎপিণ্ড আবার অকম্মা হয় নাকি জানো তো আমি কিন্তু কারোর মতো নই আমার শরীরে সবকিছুই অকাজের আমার পাগুলো খড়কুটোর মতো সরু সরু আমার ঠোঁটটা লম্বা আর বিচ্ছিরি তাও যদি একটু রং বেরঙের হতো সাদা ফ্যাট ফ্যাটে আমি যদি প্রজাপতি হতে পারতাম খুব ভালো হতো ছোট্ট বক একটু সামলে কথা বলো তোমার কি মনে হয় প্রজাপতি হওয়া ভালো হ্যাঁ সেটা সত্যি খুব ভালো প্রজাপতি হচ্ছে এই পৃথিবীর সব থেকে সুন্দর সৃষ্টি আর আমি যদি সত্যি কোনোদিন প্রজাপতি হতে পারতাম তাহলে আমি রং বেরঙের ডানা মেলে শুধু উড়তাম ওহো সাবধান করে দিচ্ছি ছোট্ট বক কিন্তু আমি সত্য বলি মিথ্যে বলি না কাল সকালের মধ্যে তুমি প্রজাপতি হয়ে যাবে ওহো পরের দিন সকালে বকের ঘুম ভাঙল কিন্তু কিছু একটা হয়েছে সে তার পুকুরের পাড়েও নেই আর এখন সে আর বকও নেই আরে কি সুন্দর ফুল কিন্তু জীবনে এত বড় ফুল কোনো দিন দেখিনি আমি হুম আমার পেছনে এগুলো কি আহ পাক না আমি আমি কি আর বক নই আমি একটা প্রজাপতি সত্যি বকের ইচ্ছে পূর্ণ হয়েছে এখন সে রূপান্তরিত হয়েছে খুব সুন্দর এক প্রজাপতিতে তার ডানায় কত রং আর সূর্যের আলোয় অপরূপ দেখায় ডানাগুলো সুন্দর কি দারুণ আর বাহারি রঙের হা হা হা হা হা আর সে বড়াই করতে লাগলো যত ফুল মৌমাছি সবাইকে তার ডানা মেলে দেখালো যত পারলো উঁচুতে উড়ে সবাইকে তার ডানা দেখালো কি সুন্দর দেখতে আমাকে লাগছে ডানাগুলো কি সুন্দর আশা করি আমি স্বপ্ন দেখছি না হ্যাঁ ঠিক সেই মুহূর্তে একটা ইগল তাকে তাড়া করলো সে এত ভয় পেয়ে গেল যে জোরে ওড়ার চেষ্টা করলো কিন্তু তার ডানা কোনো কাজে লাগলো না সেগুলো এত ছোট যে সে বুঝলো পালানো খুব মুশকিল না যা যা এখান থেকে যা না এবার আমি কি করব জোরে উঠতে হবে আমাকে আরো জোরে উঠতে হবে শেষে একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল আর ইগলটা চলে গেল খুব জ্বর বেঁচেছি পালানোর পক্ষে এই ডানা খুব খারাপ এখন কি করি সেই মুহূর্তে একটা ব্যাং তাকে দেখতে পেল প্রজাপতিটা এত সুন্দর ব্যাং ভাবল যাক আজ দারুণ খাবার পাওয়া গেছে বাপরে সুন্দর প্রজাপতি হয়তো খুব খারাপ এরকম বিপদে আগে কোনো দিন পড়িনি হয়তো যদি আমি জলের নিচের মাছ হই তাহলে ভালো হবে সারা দেহে চকচকে আঁশ কোনো ইগল আমার গায়ে কামড় বসাতে পারবে না হয়তো মাছের জীবনটা এর চেয়ে ভালো মাছ ছোট্ট প্রজাপতি গভীর ঘুমে ঘুমিয়ে পড়ল তারা খেয়ে সে খুব ক্লান্ত আর খুব ভয়ও পেয়েছে ওহো অদ্ভুত এক স্বপ্ন দেখলাম প্রজাপতি আর ইগল গোটে হ্যাঁ, হুম হুম একই হচ্ছে আমি উঠতে পারছি না কেন সে বুঝল তার ডানা এখন পরিণত হয়েছে মাছের ছোট্ট চকচকে পাখনায় পাখনা আমার ডানা কোথায় গেল আমি একটা মাছ আর এটা কি এটা কি সমুদ্র আমার ইচ্ছে পূরণ হয়েছে ইপি আঁশগুলো কি সুন্দর দেখতে ঠিক রঙিন কাচের মতো চকচক করছে সে সাঁতার কেটে চলল সুন্দর সব কোরালস আর রং বেরঙের মাছেদের দেখতে দেখতে সমুদ্র কি অপূর্ব আর আমি কি সুন্দর এখানে আমি মানিয়ে নেব এখানে কোনো বিপদে পড়ব না হুম কিন্তু গুনগুন করতে করতে সে একটা ফাঁকা জায়গায় এসে পড়ল সে চারিদিকটা দেখছে তখন হঠাৎ গোলাপি আর নরম কিছু একটার সাথে তার ধাক্কা লাগল হুম এটা কি জিনিস কি নরম আর তুল তুলে এটাকে নিয়ে খেলতে দারুণ মজা হবে সে ওই অদ্ভুত জিনিসটা নিয়ে খেলছে এমন সময় বিরাট এক পাথরের পেছন থেকে বেরিয়ে এলো এক বিশাল অক্টোপাস ওই জিনিসটা ছিল তার একটা দাঁড় আর মাছটা সেটা নিয়ে খেলায় সে বেশ বিরক্ত ও হরে ওরে বাপরে আমাকে কিছু করো না হ্যাঁ আমি যাই আর ধাক্কা খেয়ে বেচারি মাছ প্রাণপণে সাঁতার কেটে বিশাল সেই অক্টোপাসের কবল থেকে পালাবার চেষ্টা করলো কিন্তু অক্টোপাস খুব চটপটে আর ছোট্ট মাছের সাঁতারের তেমন অভ্যেস নেই জোর বাঁচা বেঁচেছি সমুদ্রেও যে এত বিপদ আশা করিনি আমি ও মানে বলো বিপদ সব জায়গাতেই আছে ছোট মাছ এখন তো জেনে গেছো তুমি কে গো তোমাকে কি চিনি আমি না তা তো আমার মনে হয় না কিন্তু তোমায় চেনা চেনা লাগছে ও মানে ব্লুপ ব্লুপ ও হো হো হো কিছুতেই তুমি আমাকে চেনো না সমুদ্র কত বিশাল তুমি দেখতে পাচ্ছ না যদি আমি সবচেয়ে শক্তিশালী কোনো জন্তু হতে পারতাম তাহলে কেউ আমাকে আক্রমণ করার সাহস পেত না সে কি একটা সিংহ ইস আমি যদি সিংহ হতে পারতাম ও এই ব্যাপার চকচকে আসে ঢাকা মাছ হয়ে তুমি খুশি নাও বুঝি ও এরা আমার কোনো কাজেই লাগে না কত ভালোই না হতো যদি আমি পশুদের রাজা হতে পারতাম হুম আচ্ছা যদি তুমি এটাই ভাবো আর যদি তোমার এটা ইচ্ছে হয় তাহলে যেন সেই ইচ্ছে পূরণ হয় আমার ছোট্ট মাছ ওহো আর নিমেষের মধ্যে মাছের চারিদিকে বুদবুদ উঠতে শুরু করলো সে ভয় চোখ বন্ধ করে ফেলল আর চারিদিকে সমুদ্রের বর্জন শুনতে পেল আর শব্দ যেন হঠাৎ গায়েব হয়ে গেল সে চোখ খুলল আর দেখে সে জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছে জঙ্গল এখানে কি করছি আমি দাঁড়াও থাবা আর একটা লেজও রয়েছে আমি একটা সিংহ এত জোরে গর্জন করে উঠল যে গাছের পাতারা সব কেঁপে উঠল <laughs> আমি একটা সিংহ এই জঙ্গলের রাজা এই পশুদের রাজা কেউ আমার ক্ষতি করার সাহস করবে না <laughs> আর সে জঙ্গলে রাজকীয় ভঙ্গিতে গর্বের সাথে ঘুরে বেড়াতে লাগলো ছোট ছোট প্রাণী দেখলেই হুঙ্কার দিচ্ছে আর তারা পথ ছেড়ে দিচ্ছে আহ কি ভালোই যে লাগছে আমার আমি জানতামই না যে সিংহের এত ক্ষমতা খুব মজা লাগছে কিন্তু হাঁটতে হাঁটতে সে এক শিকারির ফাঁদে পা দিল আর সঙ্গে সঙ্গে খাঁচার ভেতরে আটকে গেল যেখান থেকে বেরোনো অসম্ভব এসব কি হচ্ছে আমাকে বেরোতে দাও যেতে দাও আমাকে ঝোপের পেছন থেকে দুই শিকারি বেরিয়ে এলো খুব বাজে দেখতে সিংহ খুবই ভয় পেয়ে গেল কি দারুণ দেখতে সিংহটা এটাকে আমরা নিয়ে গেলে খুব চড়া দামে বিক্রি করতে পারবো চলো এটাকে ঝটপট নিয়ে যাই আমরা বেচারা সিংহ এই কথা শুনে ভয়ে কাঁপতে লাগলো না না দয়া করে আমাকে কোথাও নিয়ে যাবেন না কে আছো বাঁচাও আমাকে আমি আর সিংহ হতে চাই না আমি বকই ভালো ছিলাম আমাকে আবার বক করে দাও ও যাক বাবা আমি স্বপ্ন দেখছিলাম আমার কপাল সত্যিই খুব ভালো ও বাবা নিজের মতো হয়ে যেতে পেরে নিশ্চিন্ত হলাম এবার আমি আমার কি সুন্দর পা কি সুন্দর ডানা আমার আমি সত্যিই আমার এই শরীরটা নিয়ে খুব গর্বিত আমার কাছে এত সুন্দর পা আছে ডানা আছে ঠোঁট আছে বক তার শিক্ষা পেয়ে গেছে নিজে যা বা নিজের যা আছে তাই নিয়ে কৃতজ্ঞ থাকতে হয় একটা স্বপ্ন তাকে সেই শিক্ষা দিয়ে দিল বা আদৌ ওটা কোনো স্বপ্নই ছিল না <laughs>